ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার জীবনের বিনিময় রাশেদার যুগ ফিরায় দিতে এ ধরাতে আবার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার লক্ষ জনতার এই তো আশা হাজার বনের বুকে কাতর ভাষা লক্ষ জনতার এই তো আশা হাজার বনের বুকে কাতর ভাষা পৃথিবীতে জালেমের গোষ্ঠী যত কার ভেঙে ওদেরে কর চুরমার কার ভেঙে ওদেরে কর চুরমার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার জীবনের বিনিময়ে রাশেদার যুগ ফিরাই দিতে এ ধরাতে আবার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার চুষে চুষে আমাদের এই সমাজ আঙুল ফুলে হলো যারা কলা গাছ চুষে চুষে আমাদের এই সমাজ আঙুল ফুলে হলো যারা কলা গাছ ওদের ওই প্রাসাদে আঘাত হানো সময় তো নেই যে বসে থাকার সময় তো নেই যে বসে থাকার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার জীবনের বিনিময়ে রাশেদার যুগ ফিরাই দিতে এ ধরাতে আমার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার দেশটা তো চলে গেল ওদের পেটে তুই শুধু বেড়া এবার আঙুল চেটে দেশটা তো চলে গেল ওদের পেটে তুই শুধু বেড়া এবার আঙুল চেটে চলবি যদি তুই ভোতা হয়ে এছাড়া কপালে তোর জুটবে না আর এছাড়া কপালে তোর জুটবে না আর ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার জীবনের বিনিময় রাশেদার যুগ ফিরায় দিতে এ ধরাতে আবার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার তাকবীর ধ্বনি দিয়ে সামনে আগাম ওদের গলায় সব শিকল লাগাম তাকবীর ধ্বনি দিয়ে সামনে আগা ওদের গলায় সব শিকল লাগা ক্ষমা করলে ওরা মারবে সবল ওরা এ সমাজের বড় গাদ্দার ওরা এ সমাজের বড় গাদ্দার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার জীবনের বিনিময় রাশেদার যুগ ফিরাই দিতে এ ধরাতে আবার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার বিপ্লবী দামামা বাজারে এবার আমামা পরিয়ে দে মাথায় সবার বিপ্লবী দামামা বাজারে এবার আমামা পরিয়ে দে মাথায় সবার লেজ গুটিয়ে সব পালাবে ওরা এই কাফেলা যদি চলে দুর্বার এই কাফেলা যদি চলে দুর্বার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার জীবনের বিনিময়ে রাশেদার যুগ ফিরাই দিতে এ ধরাতে আবার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার